সানডে সাসপেন্স শুধুমাত্র radio Mirchi ninety eight point three F M it's hot Satyajit রায়ের লেখা রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজকের গল্প ফেলুদার গোয়েন্দাগিরি ফেলুদার প্রথম আগমন এই গল্পে উনিশশো সালের ডিসেম্বর মাসে সন্দেশে গল্পটি প্রকাশিত হয়েছিল ধারাবাহিকভাবে তিন কিস্তিতে এই গল্পে ফেলুদা তপেশের মাস্তুত দাদা তপেশের পুরো নাম তপেশ রঞ্জন বোস পরবর্তীকালে লেখক এগুলিকে পরিবর্তন করেন তপেশ হয়ে যায় ফেলুদার খুঁড়তুতো ভাই সানডে সাসপেন্সে মূল গল্পটিকে অপরিবর্তিত রাখা হলো প্রধান চরিত্রে রাজেন মজুমদার তিন কোড়ি মুখোপাধ্যায় ডাক্তার হনি মিত্তির অবনীমোহন ঘোষাল কিউরিও শপের দোকানদার প্রবীর মজুমদার তোপসে এবং ফেলুদা গল্পের সূত্রধার দ্বীপ তোপসে ও অন্যান্য ভূমিকায় মীর ফেলুদা সব্যসাচী চক্রবর্তী শুরু হচ্ছে ফেলুদার গোয়েন্দাগিরি রাজেন বাবুকে রোজ বিকেলে মেলে আসতে দেখি মাথার চুল সব পাকা গায়ের রং ফর্সা মুখের ভাব হাসি খুশি পুরনো নেপালি আর তিব্বতী জিনিস টিনিসের যে দোকানটা আছে সেটাই কিছুক্ষণ কাটিয়ে বেরিয়ে এসে বেঞ্চিতে আধ ঘন্টার মতো বসে সন্ধে হব হব হলে জলা পাহাড়ে বাড়ি ফিরে যান আমি আবার একদিন ওর পেছন পেছন গিয়ে ওর বাড়িটাও দেখে এসেছি গেটের কাছাকাছি যখন পৌঁছেছি হঠাৎ আমার দিকে ফিরে জিজ্ঞেস করলেন কে তুমি পেছু নিয়েছ আমি বললাম আমার নাম তপেশ রঞ্জন বোস তবে এই নাও লজন চুষ বলে পকেট থেকে সত্যি একটা লেমন ড্রপ বার করে আমায় দিলেন আর দিয়ে বললেন একদিন সকাল সকাল এসো আমার বাড়িতে অনেক মুখোশ আছে <laughs> দেখাবো সেই রাজেনবাবুর যে এমন বিপদ ঘটতে পারে তা কেউ বিশ্বাস করবে ফেলুদাকে কথাটা বলতে এসে খ্যাক করে উঠল পাকামো করিস নে কার কি করে বিপদ ঘটবে না ঘটবে সেটা কি মানুষকে দেখলে বোঝা যায় আমি দস্তুর মতো রেগে গেলাম বারে রাজেনবাবু যে ভালো লোক সেটা বুঝি দেখলে বোঝা যায় না তুমি তো তাকে দেখোই নি দার্জিলিংয়ে এসে অবধি তো তুমি বাড়ি থেকেই বেরোওনি রাজেনবাবু নেপালি বস্তি থেকে গরিবদের কত সেবা করেছেন জানো আচ্ছা বেশ বেশ এখন বিপদটা কি তাই শুনি আর তুই কচি খোকা সেই বিপদের কথা তুই জানলি কি করে কচি খোকা অবশ্যই আমি মোটেই না কারণ আমার বয়স সাড়ে তেরো বছর ফেলুদার বয়স আমার ঠিক ডবল সত্যি বলতে কি ব্যাপারটা আমার জানার কথা নয় ম্যালে বেঞ্চিতে বসেছিলাম আজ রবিবার ব্যান্ড বাজাবে তাই শুনবো বলে আমার পাশে বসেছিলেন তিন বাবু যিনি রাজেনবাবুর বাড়িতে ঘর ভাড়া নিয়ে দার্জিলিংয়ে গরমের ছুটি কাটাতে এসেছেন তিন বাবু আনন্দবাজার পড়ছিলেন আর আমি কোনো রকমে উঁকি ঝুঁকি মেরে ফুটবলের খবরটা দেখার চেষ্টা করছিলাম এমন সময় হাঁপাতে হাঁপাতে ফ্যাকাশে মুখ করে রাজেনবাবু এসে ধপ করে বাবুর পাশে বসে গায়ের চাদরটা দিয়ে কপালের ঘাম মুছতে লাগলেন বাবু কাগজ বন্ধ করে বললেন কি হলো চড়াই উঠে এলেন নাকি রাজেনবাবু গলা নামিয়ে বললেন আরে না মশাই ইনক্রেডিবল ব্যাপার ইনক্রেডিবল কথাটা আমার জানা ছিল ফেলুদা ওটা প্রায়ই ব্যবহার করে ওর মানে হলো অবিশ্বাস্য বাবু বললেন কি ব্যাপার এই দেখুন না রাজেন বাবু পকেট থেকে একটা ভাঁজ করা নীল কাগজ বার করে বাবুর হাতে দিলেন বুঝতে পারলাম সেটা একটা চিঠি আমি অবশ্যই চিঠিটা পড়িনি বা পড়ার চেষ্টাও করিনি বরঞ্চ আমি উল্টো দিকে মুখ ঘুরিয়ে গুনগুন করে গান গেয়ে এমন ভাব দেখাচ্ছিলাম যেন বুড়োদের ব্যাপারে আমার কোনো ইন্টারেস্টই নেই কিন্তু চিঠিটা না পড়লেও তিন বাবুর কথা আমি শুনতে পেয়েছিলাম সত্যি ইনক্রেডিবল হ্যাঁ, আপনার উপর কার এমন আক্রোশ থাকতে পারে যে আপনাকে এভাবে শাসিয়ে চিঠি লিখবে রাজেন বাবু বললেন তাই তো ভাবছি সত্যি বলতে কি কোনোদিন কারুর অনিষ্ট করেছি বলে তো মনে পড়ে না তিন কড়ি বাবু এবার রাজেন বাবুর দিকে ঝুঁকে ফিসফিস করে বললেন হাটের মাঝখানে সব ডিসকাস না করাই ভালো বাড়ি চলুন দুই বুড়ো উঠে পড়লেন ফেলুদা ঘটনাটা শুনে কিছুক্ষণ ভুরু কুচকে গুম হয়ে বসে রইল তারপর বলল তুই তাহলে বলছিস যে একবার তলিয়ে দেখা চলতে পারে বারে তুমি তো রহস্যজনক ঘটনা খুঁজছিলে বললে অনেক ডিটেকটিভ বই পড়ে তোমারও ডিটেকটিভ বুদ্ধিটা খুব ধারালো হয়ে উঠেছে তা তো বটেই এই ধর আমি তো আজ মেলে যাইনি তবু বলে দিতে পারি তুই কোন দিকের বেঞ্চে বসেছিলি <laughs> কোন দিক রাধা রেস্টুরেন্টের ডান পাশের বেঞ্চগুলোর একটাতে রাইট আরে বাস কি করে বুঝলে আজ বিকেলে রোদ ছিল তোর বাঁ গালটা রোদে ঝলসেছে ডানটা ঝলসায়নি একমাত্র ওই বেঞ্চিগুলোর একটাতে বসলেই পশ্চিমের রোদটা বাঁ গালে পড়ে ইনক্রেডিবল যাকে এখন কথা হচ্ছে রাজেন মজুমদারের বাড়িতে একবার যাওয়া দরকার আর সাতাত্তর পা আর যদি না হয় হবেই ফেলুদা আমি সেবার গুনেছিলাম না হলে গানটা তো হ্যাঁ কিন্তু বেশি জোরে না জোরে মারলে মাথার ঘিরু এদিক ওদিক হয়ে যায় কি আশ্চর্য সাতাত্তরে রাজেনবাবুর বাড়ি পৌঁছলাম না আরও তেইশ পা গিয়ে তবে ওর বাড়ির গেটের সামনে পড়লাম ফেলুদা ছোট্ট করে একটা গাঁটটা মেরে বলল আগের বার ফেরার সময় গুনেছিলি তো নাকি আসার সময় ফেরার সময় ইডিয়েট ফেরার সময় তো ঢালু নামতে হয় তুই নিশ্চয়ই ধাঁই ধাঁই করে ইয়া বড় বড় স্টেপস ফেলেছিলি তা হবে নিশ্চয়ই তাই আর তাই স্টেপস সেবার কম হয়েছিল এবার বেশি হয়েছে জোয়ান বয়সে ঢালু নামতে মানুষ বড় বড় পা ফেলে দৌড়নোর মতো আর বুড়ো হলে ঢালুর বেলা ব্রেক কষে কষে ছোট ছোট পা ফেলতে হয় তা না হলে মুখ থুবড়ে পড়ে কাছাকাছি কোনো বাড়ি থেকে রেডিওতে গান শোনা যাচ্ছে ফেলুদা এগিয়ে কলিং বেল টিপল এই কি বলবে সেটা ঠিক করেছো ফেলুদা যা খুশি তাই বলবো তুই কিন্তু স্পিকটি নট যতক্ষণ থাকবি এ বাড়িতে একটি কথা বলবি না কিছু জিজ্ঞেস করলেও না সারাপ একটা নেপালি চাকর এসে দরজা খুলে দিল বৈঠকখানায় ঢুকলাম বেশ সুন্দর পুরনো প্যাটার্নের কাঠের বাড়ি শুনেছি রাজেনবাবু দশ বছর হল রিটায়ার করে দার্জিলিংয়ে আছেন কলকাতায় বেশ করা উকিল ছিলেন চেয়ার টেবিল যা আছে ঘরে সব বেতের যেটা সবচেয়ে বেশি চোখে পড়ে সেটা হচ্ছে চারিদিকে দেয়ালে টাঙানো সব অদ্ভুত দাঁত খিঁচনো চোখ রাঙানো মুখোশের শাড়ি আর আছে পুরনো ঢাল তলোয়ার ভোজালি থালা ফুলদানি এই সব কাপড়ের উপর রং করা বুদ্ধের ছবিও আছে কত পুরনো কে জানে কিন্তু তাতে যে সোনালি রংটা আছে সেটা এখনো ঝলমল করছে আমরা দুজনে দুটো বেতের চেয়ারে বসলাম ফেলুদা দেয়ালের এদিক ওদিক দেখে বলল পেরেকগুলো সব নতুন মরচে ধরেনি ভদ্রলোকের প্রাচীন জিনিসের শখটা বোধহয় বেশি প্রাচীন নয় রাজেনবাবু ঘরে ঢুকলেন আমি অবাক হয়ে দেখলাম ফেলুদা উঠে গিয়ে ঢিপ করে এক পেন নাম ঠুকে বলল চিনতে পাচ্ছেন আমি জয়কৃষ্ণ মিত্তিরের ছেলে ফেলু রাজেনবাবু প্রথমে চোখ কপালে তুললেন তারপর চোখের দুপাশ কুঁচকিয়ে এক গাল হেসে বললেন বাবা কত বড় হয়েছ তুমি হ্যাঁ? এই কবে এলি এখানে বাড়ি সব ভালো বাবা এসেছেন ফেলুদা জবাব দিচ্ছে আর আমি মনে মনে বলছি কি অন্যায় এত কথা হলো আর ফেলুদা একবারও বলল না সে রাজেনবাবুকে চেনে এবার ফেলুদা আমার পরিচয়টাও দিয়ে দিল রাজেনবাবুর মুখ দেখে মনেই হল না যে এই সাত দিন আগে আমাকে লজনচুষ দেবার কথাটা ওর মনে আছে ফেলুদা এবার বলল আপনার খুব প্রাচীন জিনিসের শখ দেখছি রাজেনবাবু বললেন হ্যাঁ এখন তো প্রায় নেশায় দাঁড়িয়েছে কদিনের ব্যাপার এই তো মাস ছয়েক হবে কিন্তু এর মধ্যেই অনেক কিছু সংগ্রহ করে ফেলেছি ফেলুদা এবার একটা গলা খাঁকরানি দিয়ে আমার কাছ থেকে শোনা ঘটনাটা বলে বলল <clears throat> আপনি আমার বাবার মামলার ব্যাপারে যেভাবে সাহায্য করেছিলেন তার প্রতিদানে আপনার এই বিপদে যদি কিছু করতে পারি রাজেনবাবুর ভাব দেখে মনে হল তিনি সাহায্য পেলে খুশি হবেন কিন্তু তিনি কিছু বলবার আগেই তিন কড়িবাবু ঘরে ঢুকলেন তার হাঁপানোর বহর দেখে মনে হল বোধহয় বেরিয়ে ফিরলেন রাজেনবাবু আমাদের সঙ্গে ভদ্রলোকের আলাপ করিয়ে দিয়ে বললেন আমার বিশেষ বন্ধু জ্ঞানেশ সেন অ্যাডভোকেট হচ্ছেন এই তিনকড়ি বাবুর প্রতিবেশী আমি ঘর ভাড়া দেব শুনে জ্ঞানেশই ওকে সাজেস্ট করে আমার এখানে আসতে বলে গোড়ায় উনি হোটেলের কথা ভেবেছিলেন তিনকুড়ি বাবু হেসে বললেন আমার ভয় ছিল আমার এই চুরুটের বাতিকটা নিয়ে এমনও হতে পারত যে বাবু হয়তো চুরুটের গন্ধ সহ্য করতে পারেন না তাই সেটা আমি আমার প্রথম চিঠিতেই লিখে জানিয়ে দিয়েছিলাম ফেলুদা বলল আপনি কি বায়ু পরিবর্তনের জন্য এসেছেন তা বটে তবে বায়ুর অভাবটাই যেন লক্ষ্য করছি বেশি পাহাড়ের ঠান্ডাটা আরেকটু বেশি এক্সপেক্ট করে লোকে ফেলুদা হঠাৎ বলল আপনার বোধ হয় গান বাজনার শখ তিনকড়িবাবু অবাক হাসি হেসে বললেন সেটা ছাড়লেন কি করে আপনি যখন কথা বলছেন তখন লক্ষ্য করছি যে লাঠির উপর রাখা আপনার ডান হাতে তর্জনীটা রেডিওর গানটার সঙ্গে তাল রেখে যাচ্ছে রাজেনবাবু হাসতে হাসতে বললেন হ্যাঁ, মক্ষম ধরেছি উনি ভালো শ্যামা সঙ্গীত গাইতে পারেন ফেলুদা এবার বলল চিঠিটা হাতের কাছে আছে রাজেনবাবু বললেন হাতের কাছে কেন একেবারে বুকের কাছে রাজেনবাবু কোটের বুক পকেট থেকে চিঠিটা বার করে ফেলুদাকে দিলেন এইবার সেটা দেখার সুযোগ পেলাম হাতে লেখা চিঠি নয় নানান জায়গা থেকে ছাপা বাংলা কথা কেটে কেটে আঠা দিয়ে জুড়ে চিঠিটা লেখা হয়েছে যা লেখা হয়েছে তা হলো তোমার অন্যায়ের শাস্তি ভোগ করিতে প্রস্তুত হও ফেলুদা বলল এ চিঠি কি ডাকে এসেছে রাজেনবাবু বললেন হ্যাঁ লোকাল ডাক বলা বাহুল্য দুঃখের বিষয়ে ঘামটা ফেলে দিয়েছি ওই দার্জিলিংয়েরই পোস্টমার্ক ছিল ঠিকানাটাও ছাপা বাংলা কথা কেটে কেটে লেখা আপনার নিজের কাউকে সন্দেহ হয় কি আর বলবো বলো কোনোদিন কারোর প্রতি কোনো অন্যায় বা অবিচার করেছি বলে তো মনে পড়ে না আপনার বাড়িতে যাতায়াত করেন এমন কয়েকজনের নাম করতে পারেন খুব সহজ আমি লোকজনের সঙ্গে বেশি কমই ডাক্তার ফণি মিত্তির আসেন অসুখ বিসুখ হলে কেমন লোক বলে মনে হয় ডাক্তার হিসেবে বোধ হয় সাধারণ স্তরে তবে তাতে আমার এসে যায় না আমার ব্যারামও সাধারণ <laughs> ওই সর্দি জ্বর ছাড়া আর কিছুই হয়নি দার্জিলিং এসে অবধি তাই ভালো ডাক্তারের প্রয়োজন হয় না চিকিৎসা করে পয়সা নেন হ্যাঁ, তা নেন বই কি আর আমারও তো <laughs> পয়সার অভাব নেই মিথ্যে অবলিগেশনে যাই কেন আর কে আসেন সম্প্রতি মিস্টার ঘোষাল বলে এক ভদ্রলোক যাতায়াত এই দেখো দরজার দিকে ফিরে দেখি একটি ফর্সা মাঝারি হাইটের স্যুট পরা ভদ্রলোক হাসি মুখে ঘরে ঢুকছেন আমার নাম শুনলাম বলে মনে হলো যে রাজেনবাবু বললেন এই মাত্র আপনার নাম করা হয়েছে আপনারও আমার মতো পুরনো জিনিসের শখ সেটাই এই ছেলেটিকে বলতে যাচ্ছিলুম <laughs> আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই নমস্কার টমস্কারের পর মিস্টার ঘোষাল পুরো নাম অবনী মোহন ঘোষাল রাজেনবাবুকে বললেন আপনাকে আজ দোকানে দেখলুম না তাই একবার ভাবলুম খোঁজ নিয়ে যাই রাজেনবাবু বললেন না আজ পরীক্ষা ভালো ছিল না বুঝলাম রাজেনবাবু চিঠিটার কথা মিস্টার ঘোষালকে বলতে চান না ফেলুদা মিস্টার ঘোষাল আসার সঙ্গে সঙ্গেই চিঠিটা হাতের তেলোর মধ্যে লুকিয়ে ফেলেছে ঘোষাল বললেন আপনি ব্যস্ত থাকলে আজ বরং আসলে আপনার ওই তিব্বতী ঘন্টাটা একবার দেখার ইচ্ছে ছিল রাজেনবাবু বললেন সে তো খুব সহজ ব্যাপার হাতের কাছেই আছে রাজেনবাবু ঘন্টা আনতে পাশের ঘরে চলে গেলেন ফেলুদা ঘোষালকে জিজ্ঞেস করল আপনি কি এখানেই থাকেন ভদ্রলোক দেয়াল থেকে একটা ভোজালি নামিয়ে সেটা দেখতে দেখতে বললেন আমি কোনো এক জায়গায় বেশি দিন থাকি না আমার ব্যবসার জন্য প্রচুর ঘুরতে হয় আমি কিউরিও সংগ্রহ করি বাড়ি ফেরার পথে ফেলুদাকে জিজ্ঞেস করে জেনেছিলাম কিউরিও মানে দুষ্প্রাপ্য প্রাচীন জিনিস রাজেনবাবু ঘণ্টাটা নিয়ে এলেন দারুণ দেখতে জিনিসটা নিচের অংশটা রূপর তৈরি হাতলটা তামা আর পেতল মেশানো আর তার উপরে লাল নীল সব পাথর বসানো অবনীবাবু চোখ টোক কুঁচকে বেশ অনেকক্ষণ ধরে ঘণ্টাটা এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন রাজেনবাবু বললেন কি মনে হয় সত্যি দাম মেরেছেন <laughs> একেবারে খাঁটি পুরনো জিনিস আপনি বললে আমার আর কোনোই সন্দেহ থাকে না দোকানদার বলে এটা নাকি একেবারে খোদ লামার প্রাসাদের জিনিস <laughs> কিছুই আশ্চর্য না আপনি বোধ এটা হাতছাড়া করতে রাজি নন মানে ভালো দাম পেলেও রাজেনবাবু মিষ্টি করে হেসে ঘাড় নাড়তে নাড়তে বললেন <laughs> বাট কি জানেন শখের জিনিস ভালোবেসে কিনেছি সেটাকে বেচে লাভ করব বা এমনকি কেনা দরেও বেচবো এই ইচ্ছে আমার নেই বাবু ঘন্টাটা ফিরিয়ে দিয়ে বললেন আজ আসি কাল আশা করি বেরোতে পারবেন একবার রাজেনবাবু বললেন ইচ্ছে তো আছে অবনীবাবু বেরিয়ে যাওয়ার পর ফেলুদা রাজেনবাবুকে বলল কটা দিন একটু না বেরিয়ে টেরিয়ে সাবধানে থাকা উচিত নয় কি সেটাই বোধহয় ঠিক কিন্তু মুশকিল কি জানো সেই চিঠির ব্যাপারটা এতই অবিশ্বাস্য যে এটাকে ঠিক যেন সিরিয়াসলি নিতেই পারছি না মনে হচ্ছে এটা যেন একটা ঠাট্টা যাকে বলে প্র্যাকটিক্যাল জোক যতদিন না সেটা সম্বন্ধে ডেফিনেট হওয়া যাচ্ছে ততদিন বাড়িতেই থাকুন না আপনার নেপালি চাকরটা কতদিনের একেবারে গোড়া থেকেই আছে কমপ্লিটলি রিলায়েবল ফেলুদা এবার তিন বাবুর দিকে ফিরে বলল আপনি কি বেশিরভাগ সময় বাড়িতেই থাকেন সকাল বিকেল ঘন্টা খানেক একটু এদিক ওদিক ঘুরে আসি আর কি কিন্তু বিপদ যদি ঘটে আমি বুড়ো মানুষ খুব বেশি কিছু করতে পারি কি আমার বয়স হলো চৌষট্টি রাজেনবাবুর চেয়ে এক বছর কম রাজেনবাবু বললেন উনি চেঞ্জে এসেছেন ওকে আর বাড়িতে বন্দি করে রাখার ফন্দি করছো কেন তোমরা আমি থাকবো আমার চাকর থাকবে এই যথেষ্ট তোমরা চাও তো দুবেলা খোঁজ খবর নিয়ে যাও খন বেশ তাই হবে ফেলুদার দেখা দেখি আমি উঠে পড়লাম আমরা যেখানে বসেছিলাম তার উল্টো দিকেই একটা ফায়ারপ্লেস ফায়ারপ্লেসের উপরেই একটা তাক আর সেই তাকের উপর তিনটে ফ্রেমে বাঁধানো ছবি ফেলুদা ছবিগুলোর দিকে এগিয়ে গেল প্রথম ছবিটা দেখিয়ে রাজেনবাবু বললেন ইনি আমার স্ত্রী বিয়ের চার বছর পরেই মারা গিয়েছিলেন দ্বিতীয় ছবি একজন আমার বয়সী ছেলের গায়ে ভেলভেটের কোট ফেলুদা জিজ্ঞেস করল এটি কে রাজেনবাবু হো হো করে হেসে বললেন প্রভাবে মানুষের চেহারার কি বিচিত্র পরিবর্তন ঘটতে পারে সেইটে বোঝানোর জন্য এই ছবি উনি হচ্ছেন আমারই বাল্য সংস্করণ বাঁকুড়া মিশনারি স্কুলে পড়তাম তখন আমার বাবা ছিলেন বাঁকুড়ায় ম্যাজিস্ট্রেট সত্যি ভারী ফুটফুটে চেহারা ছিল রাজেনবাবুর ছেলে বয়সে অবশ্যই ছবি দেখে ভুলো না <laughs> দুরন্ত বলে ভারী বদনাম ছিল আমার শুধু যে মাস্টারদের জ্বালিয়েছি তা নয় ছাত্রদেরও একবার একবার স্পোর্টসের দিন হান্ড্রেড ইয়ার্ডসে আমাদের বেস্ট রানারকে কাট করে দিয়েছিলাম <laughs> তৃতীয় ছবিটা একজন ফেলুদার বয়সী ছেলের রাজেনবাবু বললেন সেটা তার একমাত্র ছেলে প্রবীরের উনি এখন কোথায় রাজেনবাবু গলা খাঁকরিয়ে বললেন জানি না ঠিক বহুকাল দেশ ছাড়া প্রায় সিক্সটিন ইয়ার্স আপনার সঙ্গে চিঠি লেখালেখি নেই না ফেলুদা দরজার দিকে এগোতে এগোতে বলল ভারী ইন্টারেস্টিং কেস আমি মনে মনে বললাম ফেলুদা একেবারে বইয়ের ডিটেকটিভের মতো কথা বলছে বাইরেটা ছমছমে অন্ধকার হয়ে এসেছে জলা পাহাড়ের গায়ের বাড়িগুলোতে বাতি জ্বলে উঠেছে পাহাড়ের নিচের দিকে চেয়ে দেখলাম রঙ্গিত উপত্যকা থেকে কুয়াশা উপর দিকে উঠছে রাজেনবাবু আর তিনকড়িবাবু আমাদের সঙ্গে গেট অবধি এলেন রাজেনবাবু গলা নামিয়ে ফেলুদাকে বললেন তুমি ছেলে মানুষ তাও তোমাকে বলছি একটু যে নার্ভাস বোধ করছে তা নয় এমন শান্তিপূর্ণ পরিবেশে এ চিঠি যেন ওই বিনামেঘে বজ্রপাত ফেলুদা বেশ জোরের সঙ্গেই বলল আপনি কিছু ভাববেন না আমি এর সমাধান করবই আপনি নিশ্চিন্তে বিশ্রাম করুন গিয়ে রাজেনবাবু good night and thank you বলে চলে গেলেন এবার তিন বাবু ফেলুদাকে বললেন তোমার তাই তোমাকে তুমি বলি বলছি তোমার অবজারভেশনের ক্ষমতা দেখে আমি সত্যি ইমপ্রেসড হয়েছি ডিটেকটিভ গল্প আমিও অনেক পড়েছি এই চিঠিটার ব্যাপারে আমি হয়তো তোমাকে কিছুটা সাহায্য করতে পারি তাই নাকি হুম এই যে এই যে টুকরো টুকরো ছাপা কথা কেটে চিঠিটা লেখা হয়েছে এর থেকে কি বুঝলে বলতো তো ফেলুদা কয়েক সেকেন্ড ভেবে বলল এক নম্বর কথাগুলো কাটা হয়েছে খুব সম্ভব ব্লেড দিয়ে কাঁচি দিয়ে নয় ভেরি গুড দুই নম্বর কথাগুলো নানান রকম বই থেকে নেওয়া হয়েছে কারণ হরফ ও কাগজে তফাত রয়েছে ভেরি গুড সেই সব বই সম্বন্ধে কোনো আইডিয়া করেছ চিঠির দুটো শব্দ শাস্তি আর প্রস্তুত মনে হচ্ছে খবরের কাগজ থেকে কাটা আনন্দবাজার তাই বুঝি ইয়েস ওই টাইপটা আনন্দবাজারেই ব্যবহার হয় অন্য বাংলা কাগজে নয় আর অন্য কথাগুলো কোনোটাই পুরনো বই থেকে নেওয়া হয়নি কারণ যে হরফে ওগুলো ছাপা সেটা হয়েছে মাত্র এই পনেরো বিশ বছর হলো আর যে আঠা দিয়ে আটকানো হয়েছে সেটা সম্বন্ধে কোনো ধারণা করেছো গন্ধটা ওই গ্রিপেক্স আঠার মতো চমৎকার ধরেছ কিন্তু আপনিও তো ধরার ব্যাপারে কম জান না দেখছি তিনকড়িবাবু হেসে বললেন কিন্তু তোমার বয়সে আমি ডিটেকটিভ কথাটার মানে জানতাম কিনা সন্দেহ বাড়ি ফেরার পথে ফেলুদা বলল রাজেনবাবুর মিস্ট্রি সলভ করতে পারবো কিনা জানি না কিন্তু এই সূত্রে তিনকড়িবাবুর সঙ্গে আলাপটা বেশ ফাউ পাওয়া গেল আমি বললাম তাহলে উনি ব্যাপারটা তদন্ত করুন না তুমি আর মিথ্যে মাথা কামাচ্ছ কেন আহা বাংলা হরফের ব্যাপারটা জানা আছে বলে কি সবই জানবেন নাকি ফেলুদার কথাটা শুনে ভালোই লাগলো ওর মতো বুদ্ধি আশা করি তিন করিবাবুর নেই মাঝে মাঝে ফোড়ন দিলে আপত্তি নেই কিন্তু আসল কাজটা যেন ফেলুদাই করে কাকে অপরাধী বলে মনে হচ্ছে ফেলুদা অপরাধ কথাটার মাঝখানেই ফেলুদা থেমে গেল তার দৃষ্টি দেখলাম একজন লোককে ফলো করে পিছন দিকে ঘুরছে লোকটাকে দেখলি কই না তো মুখ দেখিনি তো ল্যাম্পের আলোটা পড়লো আর ঠিক মনে হলো ফেলুদা আবার থেমে গেল কি মনে হলো ফেলুদা না বোধহয় চোখের ভুল চ পা চালিয়ে চ খিদে পেয়েছে ফেলুদা হলো আমার মাস্তুতো দাদা ও আর আমি আমার বাবার সঙ্গে দার্জিলিং বেড়াতে এসে শহরের নিচের দিকে স্যানিটোরিয়ামে উঠেছি স্যানিটোরিয়াম ভর্তি বাঙালি বাবা তাদেরই মধ্যে থেকে সমবয়সী বন্ধু জুটিয়ে নিয়ে তাস টাস খেলে গল্প টল্প করে সময় কাটাচ্ছেন আমি আর ফেলুদা কোথায় যাই কি করি তাই নিয়ে বিশেষ মাথা ঘামান না আজ সকালে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে উঠে দেখি বাবা রয়েছেন কিন্তু ফেলুদার বিছানা খালি কি ব্যাপার বাবাকে জিজ্ঞেস করতে বললেন এসে অব্দি কাঞ্চনজঙ্ঘা দেখেনি আজ দিনটা পরিষ্কার দেখে বোধ আগে ভাগে বেরিয়েছে আমি কিন্তু মনে মনে আন্দাজ করছিলাম যে ফেলুদা তদন্তের কাজ শুরু করে দিয়েছে আর সেই কাজেই বেরিয়েছে কথাটা ভেবে ভারী রাগ হলো আমাকে বাদ দিয়ে কিছু করার কথা তো ফেলুদার নয় যাই হোক আমিও মুখটুক ধুয়ে চাটা খেয়ে বেরিয়ে পড়লাম লেডেন লা রোডে ট্যাক্সি স্ট্যান্ডের কাছাকাছি এসে ফেলুদার সঙ্গে দেখা হয়ে গেল আমি বললাম বারে তুমি আমায় ফেলে বেরিয়েছো কেন শরীরটা ম্যাচ করছিল তাই ডাক্তার দেখাতে গেছিলাম ফোনি ডাক্তার হুম তোরও একটু বুদ্ধি খুলেছে দেখছি দেখালে চার টাকা ভিজিট নিল আর একটা ওষুধ লিখে দিল ভালো ডাক্তার অসুখ নেই তাও পরীক্ষা করে ইচ্ছে কেমন ডাক্তার বুঝে দেখ <laughs> তারপর বাড়ির যা চেহারা দেখলাম তাতে পশার যে খুব বেশি তাও মনে হয় না তাহলে উনি কখনোই চিঠিটা লেখেননি কেন গরিব লোকের অত সাহস হয় তা টাকার দরকার হলে হয় বই কি কিন্তু চিঠিতে তো টাকা চাইনি ওইভাবে খোলাখুলি বুঝি কেউ টাকা চায় তবে রাজেনবাবুর অবস্থা কাল কিরকম দেখলি বলতো কেমন যেন ভীতু ভীতু ভয় পেয়ে মনের অসুখ হতে পারে সেটা জানিস তা তো পারি আর মনের অসুখ থেকে শরীরের অসুখ ও তাও হয় বুঝি আর শরীরের অসুখ হলে ডাক্তার ডাকতে হবে সেটা আশা করি তোর মতো ক্যাবলারও জানা আছে ফেলুদার বুদ্ধি দেখে আমার প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে এলো অবশ্যই ফণি ডাক্তার যদি সত্যিই এত সব ভেবে টেবে চিঠিটা লিখে থাকে তাহলে ওরও বুদ্ধি সাংঘাতিক বলতে হবে ম্যালির মুখে ফোয়ারার কাছাকাছি যখন এসেছি তখন ফেলুদা বলল কিউরিও সম্বন্ধে একটা কিউরিওসিটি বোধ করছি কিউরিওর মানে আগেই শিখেছিলাম আর কিউরিয়সিটি মানে যে কৌতূহল সেটা স্কুলেই শিখেছি আমাদের ঠিক পাশেই নেপাল কিউরিও শপ রাজেনবাবু আর অবনীবাবু এখানেই আসেন ফেলুদা শটান দোকানের ভেতরে গিয়ে ঢুকল দোকানদারের গায়ে ছাই রঙের কোট গলায় মাফলার আর মাথায় সোনালি কাজ করা কালো টুপি ফেলুদাকে দেখে হাসি হাসি মুখ করে এগিয়ে এলো দোকানের ভেতরটা পুরনো জিনিসপত্রে গিজগিজ করছে আলো বেশি নেই আর গন্ধটাও যেন সেকেলে ফেলুদা এদিক ওদিক দেখে গম্ভীর গলায় বলল ভালো পুরনো থাঙ্কা আছে এই পাশের ঘরে আসুন ভালো জিনিস তো বিক্রি হয়ে গেছে সব তবে নতুন মাল আবার কিছু আসছে পাশের ঘরে যাবার সময় আমি ফেলুদার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম ধাঙ্কা কি জিনিস ফেলুদা দাঁতে দাঁত চেপে বলল দেখতেই তো পাবি পাশের ঘরটা আরো ছোট যাকে বলে একেবারে ঘুপছি দোকানদার দেয়ালে ঝোলানো সিল্কের উপর আঁকা একটা বুদ্ধের ছবি দেখিয়ে বলল এই একটাই ভালো জিনিস আছে তবে একটু ড্যামেজড একেই বলে থাঙ্কা এই জিনিস তো রাজেনবাবুর বাড়িতে অনেক আছে ফেলুদা ভীষণ বিজ্ঞের মতো থাঙ্কাটার গায়ের উপর চোখ ঠেকিয়ে উপর থেকে নিচে অবধি প্রায় তিন মিনিট ধরে দেখে বলল এটার বয়স তো সত্তর বছরের বেশি বলে মনে হচ্ছে না আমি অন্তত তিনশো বছরের পুরনো জিনিস চাইছি দোকানদার বলল আমরা আজ বিকালে কিন্তু এক লট মাল পাচ্ছি তার মধ্যে ভালো থাঙ্কা পাবেন আজই পাচ্ছেন আজই হুম এই খবরটা তাহলে রাজেনবাবুকে জানাতে হয় মিস্টার মজুমদার হুম ওনার তো জানা আছে রেগুলার খদ্দের যে দু তিনজন আছেন তারা সকলেই নতুন মাল দেখতে বিকালে আসছেন অবনীবাবুও খবরটা পেয়েছেন মিস্টার ঘোষাল জরুর আর বড় খদ্দের কি আছে আপনাদের আর আছেন মিস্টার গিলমোর ও চা বাগানের ম্যানেজার সপ্তাহে দুদিন বাগান থেকে আসেন আর আর মিস্টার নাওলাখা উনি এখন সিকিমে বাঙালি আর কেউ নেই <laughs> না স্যার আচ্ছা দেখি বিকেলে যদি একবার ঢু মারতে পারি তারপর আমার দিকে ফিরে বলল তোপসে তুই একটা মুখোশ চাস তোপসে যদিও আমার আসল ডাক নাম নয় তবু ফেলুদা তপেশ থেকে ওই নামটাই করে নিয়েছে মুখোশের লোভ কি সামলানো যায় ফেলুদা নিজেই একটা বাছাই করে আমাকে কিনে দিয়ে বলল এইটাই সবচেয়ে হরেন্ডাস কি বলিস ফেলুদা বলে হরেন্ডাস বলে আসলে কোনো কথা নেই ট্রিমেন্ডাস মানে সাংঘাতিক আর হরেবল মানে বিভৎস এই দুটো একসঙ্গে বোঝাতে নাকি কেউ কেউ হরেন্ডাস ব্যবহার করে মুখোশটা সম্বন্ধে যে ওই কথাটা দারুণ খাটে <laughs> সে বিষয়ে কোনো সন্দেহ নেই দোকান থেকে বেরিয়ে ফেলুদা আমার হাত ধরে কি একটা বলতে গিয়ে হঠাৎ থেমে গেল এবারও দেখি ফেলুদা একজন লোকের দিকে দেখছে বোধহয় কাল রাতে যাকে দেখেছিল সেই লোকটাই বয়স আমার বাবার মতো মানে চল্লিশ বিয়াল্লিশ গায়ের রং ফর্সা চোখে কালো চশমা যে স্যুটটা পরে আছে সেটা দেখে মনে হয় খুব দামি ভদ্রলোক ম্যালের মাঝখানে দাঁড়িয়ে পাইপ ধরাচ্ছেন আমার দেখে কেমন জানি চেনা চেনা মনে হলো কিন্তু কোথায় দেখেছি ঠিক বুঝতে পারলাম না ফেলুদা সোজা লোকটার দিকে এগিয়ে গিয়ে তার পাশে দাঁড়িয়ে ভীষণ সাহেবি কায়দার উচ্চারণে বলল আপনি ভদ্রলোক ভদ্রলোকও একটু গম্ভীর গলায় পাইপ কামড়ে বলল no I am not Feluda খুবই অবাক হবার ভান করে বলল আপনি সেন্ট্রাল হোটেলে উঠেছেন না ভদ্রলোক একটু হেসে অবজ্ঞার সুরে বললেন না Mount Everest I don't have a brother এই বলে ভদ্রলোক গটগটিয়ে অবজারভেটরি হিলের দিকে চলে গেলেন যাবার সময় লক্ষ্য করলাম যে তার কাছে একটা ব্রাউন কাগজে মোড়া প্যাকেট আর কাগজটার গায়ে লেখা নেপাল কিউরিও শপ আমি চাপা গলায় বললাম ফেলুদা উনিও কি মুখোশ কিনেছেন নাকি তা কিনতে পারে মুখোশটা তো আর তোর আমার একচেটিয়া নয় চ ক্যাভেন্টাসে গিয়ে একটু কফি খাওয়া যাক ক্যাভেন্টাসের দিকে যেতে যেতে ফেলুদা বলল লোকটাকে চিনলি আমি বললাম তুমি চিনলে না আর আমি কি করে চিনি বলো তবে চেনা চেনা লাগছিল আমি চিনলাম না বারে কোথায় চিনলে ভুল নাম বললে যে তোর যদি এতটুকু সেন্স থাকে ভুল নাম বলেছি হোটেলের নামটা বের করার জন্য সেটাও বুঝলি না লোকটার আসল নাম কি জানিস কি প্রবীর মজুমদার ও হো হ্যাঁ ঠিক বলেছো ঠিক বলেছো রাজেনবাবু ছেলে তাই না যা ছবি রয়েছে তাকের উপর অবশ্যই বয়সটা এখন অনেক বেড়ে গেছে তো শুধু যে চেহারায় মিল তা নয় গালের আঁচিলটা নিশ্চয়ই তুইও লক্ষ্য করেছিস আসল কথাটা হচ্ছে ভদ্রলোকের জামা কাপড় সব বিলিতি স্যুট লন্ডনের টাই প্যারিসের জুতো ইটালিয়ান এমনকি রুমালটা পর্যন্ত বিলিতি সদ্য বিলেত ফেরত সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ওর ছেলে এখানে রয়েছে সে খবর রাজেনবাবু জানেন না বাপ যে এখানে রয়েছে সেটা ছেলে জানে কিনা সেটাও খোঁজ নিয়ে দেখা দরকার রহস্য ক্রমেই ঘনিয়ে আসছে এই কথাটা ভাবতে ভাবতে ক্যাভেন্টাজে পৌঁছলাম দোকানের ছাতে যে বসার জায়গাটা আছে সেটা আমার ভীষণ ভালো লাগে চারিদিকে দার্জিলিং শহরটা আর ওই নিচে বাজারটা দারুণ ভালো দেখায় ছাতে উঠে দেখি কোণের টেবিলটায় চুরুট হাতে তিনকড়ি বাবু বসে কফি খাচ্ছেন ফেলুদাকে দেখতে পেয়েই হাত তুলে আমাদের তাঁর টেবিলে গিয়ে বসতে বললেন আমরা তিন বাবুর দুদিকে দুটো টিনের চেয়ারে বসলাম তিন বাবু ফেলুদাকে বললেন ডিটেকশনে তোমার পারদর্শিতা দেখে খুশি হয়ে আমি তোমাদের দুজনকে দুটো হট চকলেট খাওয়াবো আপত্তি আছে হট চকলেটের নাম শুনে আমার জিভে জল এসে গেল তিন তুড়ি মেরে একটা বেয়ারাকে ডাকলেন বেয়ারা এসে অর্ডার নিয়ে গেলে পর বাবু কোটের পকেট থেকে একটা বই বার করে ফেলুদাকে দিয়ে বললেন এই নাও একটা এক্সট্রা কপি ছিল আমার লেটেস্ট বই তোমায় দিলুম বইয়ের মলারটা দেখে ফেলুদার মুখটা হাঁ হয়ে গেল আপনার বই মানে আপনার লেখা আপনি গুপ্তচর নাম নিয়ে লেখেন তিনকড়িবাবু আধ বোঝা চোখে অল্প হাসি হেসে মাথা নেড়ে হ্যাঁ বললেন ফেলুদার অবাক ভাব আরও যেন বেড়ে গেল সে কি আপনার সবকটা উপন্যাস যে আমার পড়া বাংলায় আপনার ছাড়া আর কারো রহস্য উপন্যাস আমার ভালো লাগে না থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্যাপারটা কি জানো এখানে একটা প্লট মাথায় নিয়ে লেখার জন্যই এসেছিলাম এখন দেখছি বাস্তব জীবনের রহস্য নিয়ে মাথা ঘামিয়ে ছুটিটা ফুরিয়ে গেল আমার সত্যি দারুণ লাখ আপনার সঙ্গে এভাবে আলাপ হয়ে গেল দুঃখের বিষয় আমার ছুটির মেয়াদ সত্যিই ফুরিয়ে এসেছে কাল সকালে চলে যাচ্ছি আমি আশা করছি যাবার আগে তোমাদের আরও কিছুটা হেল্প করে দিয়ে যেতে পারবো ফেলুদা এবার তার এক্সাইটিং খবরটা তিন বাবুকে দিয়ে দিল রাজেনবাবুর ছেলেকে আজ দেখলাম বলো কি হে এই দশ মিনিট আগে তুই ঠিক বলছো চিনতে পেরেছ তো ঠিক চোদ্দ আনা শর্ট মাউন্ট এভারেস্ট হোটেলে গিয়ে খোঁজ করলে বাকি আনাও পড়ে যাবে বোধ হয় তিন বাবু হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেললেন রাজেন বাবুর মুখে তার ছেলের কথা শুনেছ কাল যা বললেন তার বেশি কিছু শুনিনি আমি শুনেছি অনেক কথা ছেলেটি অল্প বয়সে বকে গিয়েছিল বাপের সিন্দুক থেকে টাকা চুরি করে ধরা পড়েছিল রাজেন বাবু তাকে ত্যায্য পুত্র করেন বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন ছেলেটি গিয়েও ছিল তাই চব্বিশ বছর বয়স তখন তার একেবারে নিখোঁজ রাজেনবাবু অনেক অনুসন্ধান করেছিলেন কারণ পরে তার অনুতাপ হয় কিন্তু ছেলে কোনো খোঁজ খবর নেয়নি বা দেয়ও নি বিলেতে তাকে দেখেছিলেন রাজেনবাবুরই এক বন্ধু তাও সে দশ বছর বারো বছর আগে রাজেনবাবু তাহলে জানেন না যে তার ছেলে এখানে আছে নিশ্চয়ই না আমার মনে হয় ওকে না জানানোই ভালো একেই চিঠির শখ তার উপর তিন বাবু হঠাৎ থেমে গেলেন তারপর ফেলুদার দিকে ফিরে বললেন আমার বুদ্ধি সত্যি সব লোক পেয়েছে রহস্য উপন্যাস লেখা ছেড়ে দেওয়া উচিত ফেলুদা হাসতে হাসতে বলল প্রবীর মজুমদার যে চিঠি লিখে থাকতে পারেন সেটা আপনার খেয়াল হয়নি তো এক্স্যাক্টলি কিন্তু তিন বাবু অন্য মনস্ক হয়ে গেলেন বেয়ারা হট চকলেট এনে টেবিলে রাখতে তিন বাবু যেন একটু চাগিয়ে উঠলেন ফেলুদার দিকে ফিরে বললেন ফণি মিত্তিরকে কেমন দেখলে ফেলুদা একটু যেন হকচকিয়ে গেল সে কি আপনি কি করে জানলেন আমি ওখানে গেছিলাম তুমি যাওয়ার অল্পক্ষণ পরেই আমিও গেছিলাম আমাকে রাস্তায় দেখেছিলেন বুঝি না তবে ডাক্তারের ঘরের মেঝেতে একটি মরা সিগারেট দেখে জিজ্ঞেস করলাম কে খেয়েছে ডাক্তার ধূমপান করেন না ফণীবাবু তখন বর্ণনা দিলেন তাতে তোমার কথা মনে হলো যদিও তোমাকে আমি সিগারেট খেতে দেখিনি কিন্তু এখন তোমার আঙুলের গায়ে হলদে রং দেখে বুঝেছি তুমি খাও ফেলুদা তিনকড়িবাবুর বুদ্ধির তারিফ করে বলল আপনারও কি কে সন্দেহ হয়েছিল নাকি তা হবে না লোকটাকে দেখলে অভক্তি হয় নাকি তা হয় রাজেনবাবু যে কেন ওকে আমল দেন জানি না তাও জানো না বুঝি দার্জিলিংয়ে আসার কিছুদিনের মধ্যে রাজেনবাবুর ধম্মকম্মের দিকে মন যায় তখন ফণিবাবুই তাকে এক গুরুর সন্ধান দিয়েছিলেন একই গুরুর শিষ্য হিসেবে ওদের যে প্রায় ভাই ভাই সম্পর্ক হে ফেলুদা জিজ্ঞেস করল ফণিমিত্রের সঙ্গে কথা বলে কি বুঝলেন কথা তো ছুতো আসলে বইয়ের আলমারিগুলোর দিকে একবার চোখ বুলিয়ে নিচ্ছিল বাংলা উপন্যাস আছে কিনা দেখার জন্য ঠিক বলেছ আমিও দেখেছি প্রায় নেই বললেই চলে আর যা আছে তাও আদিকালে ঠিক তবে ফণী ডাক্তার অন্যের বাড়ির বই থেকেও কথা কেটে চিঠি তৈরি করতে পারে তা পারে তবে লোকটাকে দেখে ভারী কুড়ে বলে মনে হয় এ ব্যাপারে অতটা কাঠখড় পোড়াবে কেন জানি বিশ্বাস হয় না ফেরুদা এবার বলল অবনী ঘোষাল লোকটা সম্বন্ধে আপনার কি ধারণা বিশেষ সবিদের লোক নয় বলেই আমার বিশ্বাস ভারী ওপর চালাক আর সব প্রাচীন শিল্প টিল্প কিছু না ওর আসল লোভ হচ্ছে টাকার এখন খরচ করে জিনিস কিনেছে পরে বিদেশিদের কাছে বিক্রি করে পাঁচ গুণ প্রফিট করবে ওর পক্ষেই হুমকি চিঠি দেওয়ার কোনো কারণ থাকতে পারে বলে আপনার মনে হয় কি সেটা এখনো তলিয়ে দেখিনি আমি একটা কারণ আবিষ্কার করেছি আমি অবাক হয়ে ফেলুদার দিকে চাইলাম ওর চোখ দুটো জল জল করছে তিনকড়িবাবু বললেন কি কারণ ফেলুদা গলাটা নামিয়ে নিয়ে বলল যে দোকান থেকে ওরা জিনিস কেনেন সেখানে কিছু ভালো নতুন মাল আজ বিকেলে আসছে এবার তিন বাবুর চোখ জল জল করে উঠল বুঝেছি হুমকি চিঠি পেয়ে রাজেন মজুমদার ঘরে বন্দি হয়ে রইলেন আর সেই ফাঁক তালে অবনী ঘোষাল দোকানে গিয়ে সব লুটে পুটে নিলেন এক্স্যাক্টলি তিন বাবু চকলেটের পয়সা দিয়ে উঠে পড়লেন আমরা দুজনে উঠলাম উৎসাহে আর উত্তেজনায় আমার বুকটা ঢিপ ঢিপ করছিল অবনী ঘোষাল প্রবীর মজুমদার আর ফণি মিত্তির তিনজনকেই তাহলে সন্দেহ করার কারণ আছে পনেরো মিনিটের মধ্যেই মাউন্ট এভারেস্ট হোটেলে গিয়ে ফেলুদা সেই খবরটা জেনে নিল প্রবীর মজুমদার বলে একজন ভদ্রলোক সেই হোটেলের ষোলো নম্বর ঘরে পাঁচ দিন হলো এসে রয়েছেন বিকেলের দিকে রাজেনবাবুর বাড়িতে যাওয়ার কথা ফেলুদা বলেছিল কিন্তু দুপুর থেকে মেঘলা করে চারটে নাগাদ তেড়ে বৃষ্টি নামল আকাশের চেহারা দেখে মনে হলো বৃষ্টি সহজে থামবে না ফেলুদা সারাটা সন্ধে খাতা পেন্সিল নিয়ে কি সব যেন হিসেব করল আমার ভীষণ জানতে ইচ্ছে করছিল কি লিখছে কিন্তু জিজ্ঞেস করতে সাহস হলো না শেষটায় আমি তিনকড়িবাবুর বইটা নিয়ে পড়তে আরম্ভ করলাম দারুণ থ্রিলিং গল্প পড়তে পড়তে রাজেনবাবুর চিঠির ব্যাপারটা মন থেকে প্রায় মুছেই গেল আটটা নাগাদ বৃষ্টি থামল কিন্তু তখন এত শীত যে বাবা আমাদের বেরোতে দিলেন না পরদিন ভোরবেলা ফেলুদার ধাক্কার চোটে ঘুম ভাঙল ওট ওট তো সে ওট আমি ধর্মড়িয়ে উঠে পড়লাম ফেলুদা কানের কাছে মুখ এনে দাঁতে দাঁত চেপে এক নিঃশ্বাস বলে গেল রাজেনবাবুর নেপালি চাকরটা এসেছিল বলল বাবু এক্ষুনি যেতে বলেছেন বিশেষ দরকার তুই যদি যেতে চাস তো পনেরো মিনিটের মধ্যে তৈরি হয়ে রাজেনবাবুর বাড়িতে পৌঁছে দেখি তিনি ফ্যাকাশে মুখ করে খাটে শুয়ে আছেন ফণি ডাক্তার তার নাড়ি টিপে খাটের পাশটায় বসে আর বাবু এই শীতের মধ্যেও একটা হাত পাখা নিয়ে মাথার পিছনটায় দাঁড়িয়ে হাওয়া করছেন ধনীবাবুর নাড়ি দেখা হলে পর রাজেনবাবু যেন বেশ কষ্ট করেই জোরে নিঃশ্বাস নিতে নিতে বললেন কাল রাত্রে বারোটার কিছু পরে ঘুমটা ভাঙতে বিদ্যুতের আলোয় আমার আমার মুখের ঠিক সামনে I saw masked face mask face মুখোশ পরা মুখ রাজেনবাবু দম নিলেন ফণিমিত্তি দেখলাম একটা প্রেসক্রিপশন লিখছেন রাজেনবাবু বললেন দেখে এমন হলো যে চিৎকারও বেরোলো না কলা দিয়ে রাতটা যে কিভাবে কেটেছে তা বলতে পারি না ফেলুদা বলল আপনার জিনিসপত্র কিছু চুরি যায়নি তো রাজেনবাবু বললেন না তবে আমার বিশ্বাস আমার বালিশের তলা থেকে আমার চাবির গোছটা নিতেই সে আমার উপর ঝুঁকেছিল ঘুম ভেঙে যাওয়াতে জানলা দিয়ে লাফিয়ে হরেবল হরেবল ফণি ডাক্তার বললেন আপনি উত্তেজিত হবেন না আপনাকে একটা ঘুমের ওষুধ দিচ্ছি আপনার কমপ্লিট রেস্টের দরকার ফণিবাবু উঠে পড়লেন ফেলুদা হঠাৎ বলল ফণিবাবু কাল রাত্রে রুগী দেখতে গেছিলেন বুঝি আপনার কোটের পিছনে কাদার ছিটে লাগলো কি করে ফণিবাবু তেমন কিছু না ঘাবড়িয়ে বললেন ডাক্তারের লাইফ তো জানেনি আর্তের সেবায় যখন জীবনটাই উৎসর্গ করেছি তখন ডাক যখনই আসুক না কেন বেরোতেই হবে সে ঝড়ই হোক আর বৃষ্টি হোক আর বরফই পড়ুক ফণিবাবু তার পাওনা টাকা নিয়ে চলে গেলেন রাজেনবাবু এবার সোজা হয়ে উঠে বসে বললেন তোমরা আসাতে অনেকটা সুস্থ বোধ করছি বেশ খানিকটা ঘাবড়ে গেছিলাম জানো এখন বোধহয় বৈঠকখানে গিয়ে একটু বসা চলতে পারে ফেলুদা আর তিনকড়িবাবু হাত ধরাধরি করে রাজেনবাবুকে বৈঠকখানায় এনে বসালেন তিনকড়িবাবু বললেন স্টেশনে ফোন করেছিলুম যদি যাওয়াটা দুদিন পেছনও যায় রহস্যের সমাধান না করে যেতে মন চাইছে না কিন্তু ওরা বললে এ টিকিট ক্যান্সেল করলে দশ দিনের আগে বুকিং পাওয়া যাবে না এটা শুনে আমার ভালোই লাগলো আমি চাইছিলাম ফেলুদা একাই ডিটেকটিভের কাজটা করুক তিনকড়িবাবু যেন ফেলুদার অনেকটা কাজ আগে আগেই করে দিচ্ছিলেন রাজেনবাবু বললেন আমার চাকরটার পাহারা দেবার কথা ছিল কিন্তু আমি নিজেই কাল দশটার সময় তাকে ছুটি দিয়ে দিয়েছি ওর ওর বাড়িতে খুব অসুখ বুড়ো বাপ আছে তার এখন তখন অবস্থা ফেলুদা বলল মাস্কটা কেমন ছিল মনে আছে রাজেনবাবু বললেন খুবই সাধারণ নেপালি মুখোশ দার্জিলিং শহরে অন্তত আরও তিন চারশো খোঁজ করলে পাওয়া যাবে আমার এই ঘরেই তো আরও পাঁচখানা রয়েছে ওই যে দেখো না রাজেনবাবু যে মুখোশটার দিকে আঙুল দেখালেন ঠিক সেই জিনিসটা কাল ফেলুদা আমার জন্য কিনে দিয়েছে দিনকড়িবাবু এতক্ষণ বেশি কথা বলেননি এবার বললেন আমার মতে এখন বোধহয় পুলিশে একটা খবর দেওয়া উচিত একটা প্রোটেকশনেরও তো দরকার কাল যা ঘটেছে তারপরে তো আর ব্যাপারটাকে ঠাট্টা বলে নেওয়া চলে না ফেলুবাবু তুমি তোমার নিজের ইচ্ছে মতো তদন্ত চালিয়ে যেতে পারো তাতে তোমায় কেউ বাধা দেবে না কিন্তু আমি সব দিক বিবেচনা করে বলছি এবার পুলিশের সাহায্য নেওয়া দরকার আমি বড় চাই গিয়ে একটা ডায়েরি করে আসি প্রাণের ভয় আছে বলে মনে হয় না তবে রাজেনবাবু আপনার ঘন্টাটা একটু সাবধানে রাখবেন আমরা যখন উঠছি তখন ফেলুদা রাজেনবাবুকে বলল বাবু তো চলে যাচ্ছেন তার মানে আপনার একটি ঘর খালি হয়ে যাচ্ছে আমরা যদি আজ রাতটা ও ঘরে এসে থাকি তাহলে আপনার কোনো আপত্তি আছে কি রাজেনবাবু বললেন মোটেই না আপত্তি কি তুমি তো হলে আমার প্রায় আত্মীয়েরই মতো আর সত্যি বলতে কি যত বুড়ো হচ্ছি তত যেন সাহসটা কমে আসছে ছেলে বয়সে দুরন্ত হলে নাকি বুড়ো বয়সে মানুষ মেদা মেরে যায় তিন কোড়ি বাবুকে ফেলুদা বলল স্টেশনে ওকে সি অফ করতে যাবে ফেরার পথে যখন নেপাল কিউরিও শপের পাশ দিয়ে যাচ্ছি তখন আমাদের দুজনেরই চোখ গেল দোকানের ভিতর দেখলাম দুজন ভদ্রলোক দোকানের ভিতর দাঁড়িয়ে জিনিসপত্র দেখছে আর পরস্পরের সঙ্গে কথা বলছে দেখে মনে হয় দুজনের অনেক দিনের আলাপ একজন অবনী ঘোষাল আর একজন প্রবীর মজুমদার আমি ফেলুদার দিকে চাইলাম তার মুখের ভাব দেখে মনে হলো না সে কোনো আশ্চর্য জিনিস দেখেছে সাড়ে দশটার সময় স্টেশনে গেলাম তিন বাবুকে গুড বাই করতে উনি এলেন আমাদেরও পাঁচ মিনিট পরে চড়াই উঠে উঠে পায়ে ব্যথা হয়ে গেছে তাই আস্তে হাঁটতে হলো সত্যি ভদ্রলোক একটু খোঁড়াচ্ছিলেন নীল রঙের ফার্স্ট ক্লাস কামরায় উঠে তিন বাবু তার অ্যাটাচি কেস খুলে একটা ব্রাউন কাগজের প্যাকেট ফেলুদাকে দিলেন এটা কিনতেও একটু সময় লাগলো রাজেন বাবু তো আর কিউরিওর দোকানে যেতে পারলেন না অথচ কাল সত্যি অনেক ভালো জিনিস এসেছে তার থেকে একটি সামান্য জিনিস বাছাই করে ওর জন্য এনেছি তোমরা আমার নাম করে শুভেচ্ছা জানিয়ে ওকে দিয়ে দিও হুম ফেলুদা প্যাকেটটা নিয়ে বলল আপনার ঠিকানা দিয়ে গেলেন না মিস্ট্রিটা সলভ করে আপনাকে জানিয়ে দেবো ভাবছিলাম যে তিনকড়িবাবু বললেন আমার প্রকাশকের ঠিকানাটা আমার বইয়েতেই পাবে তার কেয়ারে লিখলেই চিঠি আমার কাছে পৌঁছে যাবে গুড লাক ট্রেন ছেড়ে দিল ফেলুদা আমাকে বলল লোকটা বিদেশে জন্মালে দারুণ নাম আর পয়সা করত পরপর এতগুলো ভালো রহস্য উপন্যাস খুব কম লোকেই লিখেছে সারাদিন ধরে ফেলুদা রাজেনবাবুর ব্যাপারটা নিয়ে নানান জায়গায় ঘোরাফেরা করল আমি অনেক করে বলতেও আমাকে সঙ্গে নিল না সন্ধেবেলা যখন রাজেনবাবুর বাড়ি যাচ্ছি তখন ফেলুদাকে বললাম কোথায় কোথায় গেলে অন্তত সেইটা বলবে তো ফেলুদা বলল দুবার মাউন্ট এভারেস্ট হোটেল একবার ফণি মিত্তিরের বাড়ি একবার নেপাল কিউরিও শপ একবার লাইব্রেরি আর আরও কয়েকটা জায়গা ও আরও কিছু জানতে চাস অপরাধী কে বুঝতে পেরেছ এখনো বলার সময় আসেনি কাউকে সন্দেহ করেছো ভালো ডিটেকটিভ হলে প্রত্যেককেই সন্দেহ করতে হয় প্রত্যেককে মানে এই ধর তুই আমি যার কাছে এই মুখোশ আছে সেই সন্দেহের পাত্র সে যে লোকই হোক তাহলে তুমি বা বাদ যাবে কেন বেশি বাজে বকিস নি বারে তুমি যে রাজেন বাবুকে আগে চিনতে সে কথা তো গোড়ায় বলনি তার মানে সত্য গোপন করেছো আর আমার মুখোশ ইচ্ছে করলে তুমিও ব্যবহার করতে পারো হাতের কাছেই থাকে স্যার শাট আপ রাজেন বাবুকে এ বেলা দেখে তবু অনেকটা ভালো লাগলো কেমন আছেন জিজ্ঞেস করতে বললেন দুপুরের দিকটা বেশ ভালো বোধ করছিলাম যত সন্ধে হয়ে আসছে ততই যেন কেমন অস্বস্তি লাগছে ফেলুদা তিনকড়িবাবুর দেওয়া প্যাকেটটা রাজেনবাবুকে দিল সেটা খুলে তার থেকে একটা চমৎকার বুদ্ধের মাথা বের হলো সেটা দেখে রাজেনবাবুর চোখ ছলছল করে এলো ধরা গলায় বললেন খাসা জিনিস ফেলুদা বলল পুলিশ থেকে লোক এসেছিল আর বলো না এসে বত্রিশ রকম জেরা করলে কদ্দুর কি হদিশ পাবে জানি না তবে আজ থেকে বাড়িটা ওয়াচ করার জন্য লোক থাকবে সেই যা নিশ্চিন্তি সত্যি বলতে কি তোমরা হয়তো না এলেও চলতো ফেলুদা বলল স্যানাটোরিয়ামে বড্ড গোলমাল এখানে হয়তো চুপচাপ আপনার কেসটা নিয়ে একটু ভাবতে পারবো রাজেনবাবু হেসে বললেন আর তাছাড়া আমার চাকরটা খুব ভালো রান্না করে আজ মুরগির মাংস রাঁধতে বলেছি স্যানিটোরিয়ামে অমনটি খেতে পাবে না রাজেনবাবু আমাদের ঘরটা দেখিয়ে দিয়ে নিজের ঘরে চলে গেলেন ফেলুদা শটান খাটের উপর শুয়ে পড়ে একটা সিগারেট ধরিয়ে কড়িকাঠের দিকে তাক করে পরপর পাঁচটা ধোঁয়ার রিং ছাড়লো তারপর আদবোজার চোখে বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল ফণিমিত্তির সত্যি রুগী দেখতে গিয়েছিলেন কাঠ রোডে একজন ধনী পাঞ্জাবি ব্যবসায়ী আমি খোঁজ নিয়েছি সাড়ে এগারোটার থেকে সাড়ে বারোটা অব্দি ওখানে ছিলেন তাহলে ফণিমিত্তির অপরাধী নন ফেলুদা আমার কথার জবাব না দিয়ে বলল প্রবীর মজুমদার ষোলো বছর ইংল্যান্ডে থেকে বাংলা প্রায় ভুলেই গেছেন তাহলে ওই চিঠি ওর পক্ষে লেখা সম্ভব নয় আর ওর টাকার কোনো অভাবই নেই তাছাড়া দার্জিলিংয়ে এসেও লেবংয়ে ঘোড়দৌড়ের বাজিতে উনি অনেক টাকা করেছেন আমি দম আটকে বসে রইলাম ফেলুদার আরও কিছু বলার আছে সেটা বুঝতে পারছিলাম হাত খাওয়া জ্বলন্ত সিগারেটটা ক্যারামের ঘুঁটি মারার মতো করে প্রায় দশ হাত দূরের জানলা দিয়ে বাইরে ফেলে দিয়ে ফেলুদা বলল আজ চা বাগানের গিলমোর সাহেব দার্জিলিংয়ে এসেছে প্লান্টাস ক্লাবে গিয়ে ওর সঙ্গে দেখা করেছিলাম লামার প্রাসাদের আসল ঘন্টা একটাই আছে আর সেটা গিলমোরের কাছে রাজেন বাবুরটা নকল অবনী ঘোষাল সেটা জানে তাহলে রাজেন বাবুর ঘন্টা তেমন মূল্যবান নয় না আর অবনী ঘোষাল কাল রাত্রে একটা পার্টিতে প্রবীর মজুমদারের সঙ্গে রাত নটা থেকে ভোর তিনটে অবধি মাতলামি করেছে ও আর মুখোশ পড়া লোকটা এসেছিল বারোটার কিছু পরেই হ্যাঁ আমার বুকের ভেতরটা কেমন খালি খালি লাগছিল বললাম তাহলে ফেলুদা কিছু না বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে খাট থেকে উঠে পড়ল ওর ভুরু দুটো যে এতটা কুচকোতে পারে তা আমার জানাই ছিল না কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থেকে কি যেন ভেবে ফেলুদা বৈঠকখানার দিকে চলে গেল যাবার সময় বলল একটু একা থাকতে চাই ডিস্টার্ব করিস না কি আর করি এবার ওর জায়গায় আমি বিছানায় শুলাম সন্ধে হয়ে আসছে ঘরের বাতিটা আর জ্বালাতে ইচ্ছে করল না খোলা জানালা দিয়ে অবজারভেটরি হিলের দিকটায় অন্যান্য বাড়ির আলো দেখতে পাচ্ছিলাম বিকেলে ম্যাল থেকে একটা গোলমালের শব্দ পাওয়া যায় এখন সেটা মিলিয়ে আসছে একটা ঘোড়ার খুঁড়ের আওয়াজ পেলাম দূর থেকে কাছে এসে আবার মিলিয়ে গেল সময় চলে যাচ্ছে জানালা দিয়ে শহরের আলো কেমন যেন ঝাপসা হয়ে আসছে বোধহয় কুয়াশা হচ্ছে ঘরের ভেতরটা এখন আরো অন্ধকার একটা ঘুম ঘুম ভাব আসছে মনে হলো চোখের পাতা দুটো কাছাকাছি এসে গেছে এমন সময় মনে হল কে যেন ঘরে ঢুকেছে মনে হতেই এমন ভয় হলো যে যেদিক থেকে লোকটা আসছে সেদিকে না তাকিয়ে আমি জোর করে নিঃশ্বাস বন্ধ করে জানলার দিকে তাকিয়ে রইলাম কিন্তু লোকটা যে আমার দিকেই আসছে আর আমার সামনেই এসে দাঁড়ালো যে জানালার বাইরে শহরের দৃশ্যটা ঢেকে দিয়ে একটা অন্ধকার কি যেন এসে আমার সামনে দাঁড়িয়েছে তারপর সেই অন্ধকার জিনিসটা নিচু হয়ে আমার দিকে এগিয়ে এলো এইবার তার মুখটা আমার মুখের সামনে আর সেই মুখে আমি যেই চিৎকার করতে যাব অমনি অন্ধকার শরীরটার একটা হাত উঠে গিয়ে মুখোশটা খুলতেই দেখি ফেলুদা কিরে ঘুমিয়ে পড়েছিলি নাকি ও ফেলুদা তুমি তা আমি না তো কে তুই কি ভেবেছিলি ফেলুদা ব্যাপারটা বুঝে একটা অট্টহাস্য করতে গিয়ে হঠাৎ থেমে গম্ভীর হয়ে গেল তারপর খাটের পাশটায় বসে বলল রাজেনবাবুর মুখোশগুলো সবকটা পরে নামছিলাম তুই এইটা একবার পড়তো ফেলুদা আমাকে মুখোশটা পরিয়ে দিল অস্বাভাবিক কিছু লাগছে কি কই না তো আমার পক্ষে একটু বড় এই যা আর কিছু না ভালো করে ভেবে দেখতো একটু একটু যেন গন্ধ কিসের গন্ধ চুরুট ফেলুদা মুখোশটা খুলে নিয়ে বলল এক্স্যাক্টলি আমার বুকের ভেতরটা আবার ঢিপ ঢিপ করছিল মুখ দিয়ে বেরিয়ে গেল তিন কুড়ি বাবু ফেলুদা দীর্ঘশ্বাস ফেলে বলল সুযোগের দিক দিয়ে সবচেয়ে বেশি ছিল এরই বাংলা উপন্যাস খবরের কাগজ ব্লেড আঠা কোনোটারই অভাব নেই আর তুই লক্ষ্য করেছিলি নিশ্চয়ই স্টেশনে আজ যেন একটু খোঁড়াচ্ছিলেন সেটা বোধহয় কাল জানলার বাইরে লাফিয়ে পড়ার দরুন কিন্তু আসল যেটা রহস্য সেটা হলো কারণটা কি রাজেনবাবুকে তো মনে হয় রীতিমতো সমীহ করতেন ভদ্রলোক তাহলে কি কারণে কি উদ্দেশ্য নিয়ে তিনি এই চিঠি লিখেছিলেন এটার উত্তর বোধহয় আর জানা যাবে না কোনোদিনও না রাত্রে কোনো দুর্ঘটনা ঘটেনি সকালে খাবার ঘরে বসে রাজেনবাবুর সঙ্গে চা খাচ্ছি এমন সময় নেপালি চাকরটা একটা চিঠি নিয়ে এলো আবার সেই নীল কাগজ আর খামের উপর দার্জিলিং পোস্টমার্ক রাজেনবাবু ফ্যাকাশে মুখ করে কাঁপতে কাঁপতে চিঠির ভাঁজ খুলে ফেলুদাকে দিয়ে বললেন তো তুমি পড়ো আমার সাহস হচ্ছে না ফেলুদা চিঠিটা নিয়ে জোরে জোরে পড়ল তাতে লেখা আছে প্রিয় রাজু কলকাতায় জ্ঞানেশের কাছ থেকে তোমার ঘরের খবর পেয়ে যখন তোমায় চিঠি লিখি তখনও জানতাম না আসলে তুমি কে তোমার বাড়িতে এসে তোমার ছেলে বয়সের ছবিখানা দেখেই চিনেছি তুমি সেই পঞ্চাশ বছর আগের বাঁকুড়া মিশনারি স্কুলের আমারই সহপাঠী রাজু এতকাল পরেও যে পুরনো আক্রোশ জাগিয়ে উঠতে পারে সেটা আমার জানা ছিল না অন্যায়ভাবে ল্যাং মেরে তুমি যে শুধু আমায় হান্ড্রেড ইয়ার্ডসের নিশ্চিত পুরস্কার রেকর্ড থেকে বঞ্চিত করেছিলে তা নয় আমাকে রীতিমতো জখমও করেছিলে বাবা বদলি হলেন তখনই তাই তোমার সঙ্গে বোঝা বোঝাপড়াও হয়নি আর তুমিও আমার মন আর শরীরের কষ্টের কথা জানতে পারনি তিন মাস পায়ে প্লাস্টার লাগিয়ে হাসপাতালে পড়েছিলাম এখানে এসে তোমার জীবনের শান্তিময় পরিপূর্ণতার ছবি আমাকে অশান্ত করেছিল তাই তোমার মনে খানিকটা সাময়িক উদ্বেগের সঞ্চার করে তোমার সেই প্রাচীন অপরাধের শাস্তি দিলাম <laughs> শুভেচ্ছা নিও এতে তিনু শ্রী তিন করি মুখোপাধ্যায় ফেলুদার গোয়েন্দাগিরি রচনা সত্যজিৎ রায় গল্পের সূত্রধার দ্বীপ তোপসে ও অন্যান্য ভূমিকায় মীর ফেলুদা সব্যসাচী চক্রবর্তী শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী দেবাশিস মুখোপাধ্যায় শ্রী সব্যসাচী চক্রবর্তী ও শ্রী সন্দীপ রায়কে আমাদের পাশে থাকার জন্য আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স